মরু সাহারার বুকে যেদিন ফুটল সুরভিত ফুল সেদিন হতেই গেল ভেঙে বিশ্ববাসীর শত ভুল মরু সাহারার বুকে যেদিন ফুটল সুরভিত ফুল সেদিন হতেই গেল ভেঙে বিশ্ববাসীর শত ভুল মরু সাহারার বুকে যেদিন ফুটল সুরভিত ফুল সেদিন হতেই গেল ভেঙে বিশ্ববাসীর শত ভুল মরু সাহারার বুকে যেদিন ফুটল সুরভিত ফুল পথ পেল দিক ভ্রান্ত পথি পেল সিরাত মুস্তাকি নতুন সাড়া জাগলো সবাই ভেঙে আলো সোতা ঝিম পথ পেল দিক ভ্রান্ত পথিক পেল সিরত মুস্তাকিম নতুন সাড়ায় জাগলো সবাই ভেঙে আলো শতাজিম পথ পেল দিক ভ্রান্ত পথিক পেল সিরত মুস্তাকিম নতুন সাড়ায় জাগলো সবাই ভেঙে আলো শতাজিম পথ পেল দিক ভ্রান্ত পথিক পেল সিরত মুস্তাকিম নতুন সাড়ায় জাগলো সবাই ভেঙে আলো শতাজিম কিসরা প্রাসাদে কাপন তুলে দ্বিতীয় পৃথির দুবার খুলে কিসরা প্রাসাদে কাপন তুলে দ্বিতীয় পৃথির দুবার খুলে কিসরা প্রাসাদে কাপন তুলে দ্বিতীয় পৃথির দুবার খুলে এক নিমেষে উপড়ে গেল লাতমানাতের ভিত্তি মূল মোর সাহারার বুকে যেদিন ফুটল সৌরভিত ফুল সেদিন হতেই গেল ভেঙে বিশ্ববাসীর শত ভুল মোর সাহারার বুকে যেদিন ফুটল সৌরভিত ফুল সেদিন হতেই গেল ভেঙে বিশ্ববাসীর শত ভুল মোর সাহারার বুকে যেদিন ফুটল সৌরভিত ফুল পাপি তাপি সব পেল মাফি তারি সো বাতেশে সে নরকিরা হল স্বর্গ পথী পৃথিবী উঠল ও হেসে পাপি তাপি সব পেল মাফি তারি সোহবাতে এসে নরকিরা হলো স্বর্গপতি পৃথিবী উঠল হেসে পাপি তাপি সব পেল মাফি তারি সোহবাতে এসে নরকিরা হলো স্বর্গপতি পৃথিবী উঠল হেসে পাপিতা পিসব সব পেল মাফি তারি সহবাতে এসে নরকিরা হলো পথিক পৃথিবী উঠল হেসে রহমত হয়ে সৃষ্টি কুলে নবুয়াত পেয়ে শেষ রসুলে রহমত হয়ে সৃষ্টি কুলে নবুয়াত পেয়ে শেষ রসুলে রহমত হয়ে সৃষ্টি কুলে নবুয়াত পেয়ে শেষ রসুলে পৃথিবী কাঁপিয়ে আকাশ ছাপিয়ে হয়েছে যিনি চির অতুল মোর সাহারার বুকে যেদিন ফুটল সুরভিত ফুল সেদিন হতেই গেল গেল ভেঙে বিশ্ববাসীর শত ফুল মরু সাহারার বুকে যেতে ফুটল সুরভিত ফুল সেদিন হতেই গেল ভেঙে বিশ্ববাসীর শত ফুল মরু সাহারার বুকে যেতে ফুটল সুরভিত ফুল মরু সাহারার বুকে যেতে ফুটল সুরভিত ফুল মরু সাহারার আহ্বান সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাস